সায়াদ ইবনু আবু ওয়াক্কাস রদিয়াল্লাহ তালাহ উসামাহ ইবনু জায়দ রদিয়াল্লাহ তালাহুকে জিজ্ঞেস করেন আপনি আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম হতে প্লেগ সম্বন্ধে কি শুনেছেন উসামা রদিল্লাহ তালাহু বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন প্লেগ একটি আজাব যা বনি ইসরায়েলের এক সম্প্রদায়ের উপর পতিত হয়েছিল অথবা তোমাদের পূর্বে যারা ছিল তোমরা যখন কোনো স্থানে প্লেগের ছড়াছড়ি শুনতে পাও তখন তোমরা সেখানে যেও না আর যখন প্লেগ এমন জায়গায় দেখা দেয় যেখানে তুমি অবস্থান করছো তখন সে স্থান হতে পালানোর লক্ষ্যে বের হও না আবু নজর রহমতুল্লা আলহী বলেন পলায়নের লক্ষ্যে এলাকা ত্যাগ করো না তবে অন্য কোনো কারণে যেতে পারো তাতে বাধা নেই